হাজার মাসের চেয়েও অনেক ভালো হাজার চাঁদের চেয়েও অনেক আলো হাজার মাসের চেয়েও অনেক ভালো হাজার চাঁদের চেয়েও অনেক আলো হাজার মাসের চেয়েও অনেক ভালো হাজার চাঁদের চেয়েও অনেক আলো একটি রাতে মাসে বেহেস্তি সৌগাত নিয়ে নিয়ে জান্নাতি মানুষের কাছে আসে জান্নাতি মানুষের কাছে আসে হাজার মাসের চেয়েও অনেক ভালো হাজার চাঁদের চেয়েও অনেক আলো হাজার মাসের চেয়েও অনেক ভালো হাজার চাঁদের চেয়েও অনেক আলো একটি রাতে মাসে বেহেস্তি সৌগাতে নিয়ে নিয়ে জান্নাতি মানুষের কাছে আসে জান্নাতি মানুষের কাছে আসে আকাশের সব কটি বন্ধ দুয়ার মুমিনের পানে চেয়ে খুলে যা জাহান নামের সব অগ্নি শিখা দহন করতে আজ ভুলে যা আকাশের সব কটি বন্ধ দুয়ার মুমিনের পানে চেয়ে খুলে যা জাহান নামের সব অগ্নি শিখা দহন করতে আজ ভুলে যায় দাবানলে ওই শীতল বাড়ি ধারা দাবানলে ওই শীতল বাড়ি ধারা খুশির প্লাবন নিয়ে আসে জান্নাতি মানুষের কাছে আসে জান্নাতি মানুষের কাছে আসে হাজার মাসের চেয়েও অনেক ভালো হাজার চাঁদের চেয়েও অনেক আলো হাজার মাসের চেয়েও অনেক ভালো হাজার চাঁদের চেয়ে অনেক আলো একটি রাতে মাসে বেহেস্তি সৌগাতে নিয়ে নিয়ে জান্নাতি মানুষের কাছে আসে জান্নাতি মানুষের কাছে আসে ঘোষণাকারী এক ঘোষণা করে কল্যাণ পিয়াসীরা হও আগুয়ান রাই হবে মহালাঞ্ছিত কখনো পাবে না তারা পরিত্রা ঘোষণাকারী এক ঘোষণা করে কল্যাণ পিয়াসীরা হও আগুয়া বঞ্চিতরাই হবে মহালাঞ্চিত কখনো পাবে না তারা পরিত্রা সুযোগ এসেছে মহাসুযোগ সুযোগ এসেছে এক মহাসুযোগ বারে বারে না ফিরে আসে জান্নাতি মানুষের কাছে আসে জান্নাতি মানুষের কাছে আসে হাজার মাসের চেয়ে অনেক ভালো হাজার চাঁদের চেয়ে অনেক আলো হাজার মাসের চেয়ে অনেক ভালো হাজার চাঁদের চেয়ে অনেক আলো একটি রাত এ মাসে বেহেস্তি সৌগাত নিয়ে নিয়ে জান্নাতি মানুষের কাছে আসে জান্নাতি মানুষের কাছে আসে জান্নাতি মানুষের কাছে আসে জান্নাতি মানুষের কাছে আসে এতক্ষণ শুনলেন অনুপম সাংস্কৃতিক সংসদের পঞ্চম পরিবেশনা মাহে রমজানের গান মুক্তির মাস ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় অনুপম সাংস্কৃতিক সংসদ ঢাকা